কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে পয়লা জুলাই ছিল ডক্টরস ডে কিন্তু এই বিশেষ দিনটি সিগনিফিকেন্স কজন মনে রেখেছেন তা নিয়ে আমার সন্দেহ আছে ফার্স্ট জুলাই হচ্ছে ডক্টরস ডে কারণ সেটা ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী আবার মৃত্যুবার্ষিকীও বটে জন্ম first July eighteen eighty two মৃত্যু first July nineteen sixty two স্বাধীনতা সংগ্রামী ডাক্তার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতটা দূরদর্শিতা থাকে একটা মানুষের যদি তিনি নাইনটিন ফিফটিজে বসে বুঝতে পারেন যে কলকাতায় আর মানুষ ধরবে না একটা স্যাটেলাইট টাউনশিপের দরকার ডক্টর বিধান রায়ের আন্ডারেই শুরু হয় সল্ট লেকের কাজ তাই আজকে তার অফিসিয়ালি নাম বিধাননগর আবার বিধান স্মরণীয় রয়েছে তার নামে কিন্তু সেটা একমাত্র এক্সাম্পল নয় of road named after a doctor এই তো কয়েকদিন আগেই আমায় একজন জিজ্ঞেস করলো দাদা ইউএন ব্রহ্মচারী বলে একটা রাস্তা আছে উনি কে ছিলেন এটার জন্য একটু রিমাইন্ড করতে হবে ইউএন মানে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী জন্ম উনিশে December eighteen Bardhaman MD degree পান nineteen hundred two Campbell medical school মানে যেটা আজকে নীলরতন সরকার সেখানে টিচার ছিলেন কিন্তু ওনার ক্লেম টু ফেম হচ্ছে একটি ভয়ঙ্কর রোগের ওষুধের আবিষ্কার কালাজ্বরের নাম শুনেছেন দু হফতো সে জিয়াদা বুখার কালাজার হো সকতা হ্যায় इसकी जांच तुरंत अपने निकटतम स्वास्थ्य केंद्र में करवाएं। सरकारी अस्पतालों में इसकी जांच और इसका इलाज मुफ्त किया जाता है এই কালা জ্বরের এপিডেমিক ভারতবর্ষে একসময় গ্রামকে গ্রাম খালি করে দিত সেই কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন ইউ এন ব্রহ্মচারী শুধু রাস্তা নয় তার অত্যন্ত সুন্দর বাড়িটাও আজও অক্ষত আছে বেশ কিছু ডাক্তার আবার বিপ্লবীও ছিলেন কুখ্যাত ইংরেজ পুলিশ অফিসার চার্লস টেগার্টের নাম শুনেছেন তো প্রায় ডজন খানেক বার তাকে অ্যাসাসিনেট করার চেষ্টা করে বিপ্লবীরা প্রত্যেকবারই আনসাকসেসফুল তার মধ্যে একটি অ্যাটেম্পট হয়েছিল on the twenty fifth of August nineteen thirty টেগার্টের চলন্ত গাড়িতে দুটি বোমা মারা হয় ডালহাউজি স্কোয়ারের কাছে টেগার্ট বেঁচে যান আর অ্যারেস্ট হন ডক্টর নারায়ণ রায় শাস্তি কালাপানি আন্দামানে সেলুলার জেলে পনেরো বছর কাটানোর পর যখন কলকাতায় ফেরেন তখন শুধু যে মেডিকেল প্র্যাকটিস নতুন করে শুরু করেন তাই নয় আজীবন গরিবদের জন্য কাজ করে এসেছেন তাই সিমলা স্ট্রিটের আজ নাম ডক্টর নারায়ণ রায় স্মরণী এরকমই আরও একজন স্বাধীনতা সংগ্রামী ডাক্তার হচ্ছেন সুধীর বোস তার নামে রাস্তা আছে খিদিরপুরে রাজাবাজার সায়েন্স কলেজ চেনেন তো তা ঠিক উল্টো ফুটে দেখবেন একটা অত্যন্ত সুন্দর লাল হলুদ হেরিটেজ বিল্ডিং আছে সেটা হচ্ছে doctor M N Chatterjee memorial eye hospital এই ডক্টর এম এন চ্যাটার্জি ছিলেন চোখের সার্জন এবং ওই বাড়িটা ছিল ওনার বাড়ি দান করে যান তারপর ধরুন স্বদেশি মুভমেন্ট স্বদেশি মুভমেন্টের বিশাল সাকসেস স্টোরি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল যাদের ক্যান্থারাইডিন সেই বেঙ্গল কেমিক্যালের প্রথম ম্যানেজিং ডিরেক্টর ছিলেন একজন ডাক্তার doctor Kartik Bose blood pressure কমানোর ওষুধ আবিষ্কার করেছিলেন যেটা নাকি এখনও ব্যবহার হয় এবং তার নামেও রাস্তা আছে কলকাতায় আবার পুরুষানুক্রমে ডাক্তারের গল্পও আছে এই তো ক্যামাক স্ট্রিট এজেসি বোস রোডে মোড়ের কাছে পার্ক ক্লিনিক আছে না ওটা তো চলছে under three generation of doctor Chatterjees কিন্তু সব থেকে মজার হচ্ছে এস এন ম্যানেজি রোডের কাছে ডক্টর লেন এইখানে নাকি একসময় একাধিক ডাক্তার থাকতেন কিন্তু ঠিক কোন ডাক্তারের নামে যে ডক্টরের নামকরণটা হয়েছে সেটা কেউ জানে না কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep